আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على عبد الله ورسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা পিস টিভি বাংলা দর্শন করছেন সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব উত্তাউহিদ এর ধারাবাহিক দর্শে একটি ছোট্ট প্রশ্ন যা আল্লাহ সুবাহানা আলা কথায় যে প্রশ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম মানুষের ইমান যাচাই করতেন এ প্রশ্নের জবাব যদি পেতেন যে আল্লাহ সুবাহানা তিনি ওপরে রয়েছেন তাহলে বলতেন তার ইমান সঠিক আর যদি এ ধরনের পেতেন না তাহলে বলতেন তার ইমান সঠিক বলে স্বীকৃতি দিতেন না আল্লাহ রবুল্লা আলমিন তিনি আরশের উপরে রয়েছেন এ প্রসঙ্গে আমরা কোরআনুল করিমের ষাটটি স্পষ্ট আয়াত গত দর্শে আমরা আলোচনা করেছি কোরআনুল করিমে এমন অগণিত প্রমাণ রয়েছে যেগুলি প্রমাণ করে যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি সর্বত্র বিরাজমান নন বরং তিনি উপরে রয়েছেন উদাহরণস্বরূপ সেই ষাটটি আয়াত দ্বিতীয় পর্যায়ে আমরা আরও লক্ষ্য করি যে সমস্ত আয়াতে আল্লাহ সুবাহানা হাত আলা উপরের দিকে প্রমাণিত হচ্ছে সে আয়াতগুলিও এর দলিল আল্লাহ রবুল্লা আলম বলেন ইয়াখাফুন আরব্বাহমিম ফাউকিহিম তাদের উপরে তাদের রব এই হিসাবেই তারা তাদের রবকে ভয় করছে অতএব যেই আয়াতগুলিতে আল্লাহ উপরে হওয়া প্রমাণিত হচ্ছে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে সেসব আয়াতগুলি এর প্রমাণ তৃতীয়ভাবে যে সমস্ত আয়াতগুলিতে নিচ থেকে উপরের দিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে জিনিস উঠে যায় ব্যক্তি বস্তু কথা কাজ ইত্যাদি সে আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি সর্বত্র নন বরং তিনি উপরের দিকে রয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন তা আরুজু আলমালা ইলাই ফেরস্তা এবং জিব্রিল আলাইহিম সালাম তারা উঠে যান উপরের দিকে যান কার কাছে ইলাই আল্লাহ সুবাহ দিকে ঠিক একইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরো কতগুলি আয়াত যেগুলির মধ্যে বলা হচ্ছে যে উপরের দিকে তুলে নেওয়ার সম্পর্কে সে আয়াতগুলিও প্রমাণ করতেছে যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি সত্যায় সর্বত্র নন যেমন আমরা ঈসা আলাই সালাতাম সম্পর্কে জানি আল্লাহ রবুল্লা আলমিন বলেন বল রফাহুল্লাহ ইলাই ঈসা আলি সালাতামকে সেই ঘাতক খ্রিস্টানেরা কখনো হত্যা করে নাই বল রফাহুল্লাহ ইলাই আল্লাহ রবুল্লা আলমিন তার দিকে তাকে তুলে নিয়েছেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কোথায় আল্লাহ রাবুল আলমিন উপরে রয়েছেন অনুরূপভাবে আরো যে সমস্ত আয়াতগুলিতে অবতরণ হওয়ার প্রমাণ হচ্ছে সে আয়াতগুলি প্রমাণ করে আল্লাহ রবুল্লা আলমিন উপরে রয়েছেন কারণ অবতরণ নিচ থেকে উপরে হয় না অবতরণ হয় উপর থেকে নিচে তা আল্লাহ রাবুল আলমিন থেকে যদি কোনো অবতরণ হয় তাহলে সেটা উপর থেকে নিচে অর্থাৎ তিনি উপরে রয়েছেন এর প্রমাণ হচ্ছে যেমন তনজিলুল কিতাবি আজিজ ইল হাকিম তনজিলুল কিতাব কিতাব নাজিল হয়েছে কার কাছ থেকে আল্লাহ মহাপ্রক্রমশালী তার কাছ থেকে অতএব তিনি উপরে তার কাছ থেকে নাজিল হয় ঠিক বহু আয়াত যে আয়াতগুলিতে আল্লাহ আলমিন তিনি সর্বত্র নন বরং ঊর্ধ্বে রয়েছেন ওহুল আলিউল আজিম ওহুল আলিউল কবির তিনি সুউচ্চ মহান ইত্যাদি সম্পর্কে অনেক আয়াত এসেছে প্রিয় বন্ধুরা তাই গোটা কোরআন যদি আমরা খুঁজতে যাই সবখানে প্রমাণ হচ্ছে আল্লাহ সুবাহ তিনি উপরেই রয়েছেন আরশের উপরে সর্বত্র সসত্তায় তিনি বিরাজমান নন বরং যেখানেই যে আয়াতে বলা হয়েছে তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানে থাকো না কেন সে আয়াতের শেষে বা মধ্যে বা শুরুতে যদি আমরা একটু লক্ষ্য করি চোখ খুলে দেখি তাহলে পাওয়া যায় যে সাথে থাকাটা সেটা হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের দর্শনের দিক থেকে অথবা আল্লাহ রাবুল্লাহ আলমিনের জ্ঞানের দিক থেকে অথবা আল্লাহ রাবুল্লাহ আলমিনের শ্রবণের দিক থেকে অথবা আল্লাহ রাবুল্লাহ আলমিনের ক্ষমতার দিক থেকে তিনি নিজেই সেটি আবার উল্লেখ করে দিয়েছেন প্রিয় বন্ধুরা আসলেই অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি রয়েছেন সশত্তা আরশের উপরে আর আর সম্পর্কে আমরা আগে জেনেছি সপ্ত আসমানের উপরে হলো কুর্সি এর উপরে হলো পানি তার উপরে হলো আর সে আরশের উপরে রয়েছেন আল্লাহ সুবাহ তবে তিনি সে আরশের উপরে কিভাবে রয়েছেন ইত্যাদি প্রশ্ন আমরা করব না এবং এ বিষয়ে আমরা কোনো কিছু বলবো না শুধু এতটুকুই বিশ্বাস করব যে আল্লাহ সুবাহনতালা তিনি আরশের উপরে রয়েছেন সে তিনি সমুন্নত প্রিয় দর্শক বৃন্দ আমাদের কাছে বিষয়টি স্পষ্ট যে আল্লাহ সুবাহানা হওয়া তালা তিনি কথায় রয়েছেন এর সঠিক পরিচয় তিনি তুলে ধরেছেন তা তিনি তার নিজেই তার কোরআনুল করিমেই তার বাণীতেই আল্লাহ সুবাহানা হওয়া তালা তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন মহান আল্লাহ রাবুল আলমিন সর্বত্র বিরাজমান হত থেকে পবিত্র তিনি রয়েছেন আরশের উপরে আমরা কোরআন থেকে জানলাম এখন আসুন আমরা একটু হাদিসে জেনে নেওয়ার চেষ্টা করি আগে যেটি আমরা বলেছিলাম যে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি কারো ইমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতেন যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় ছোট্ট কথা দিয়ে তিনি প্রশ্ন করতেন জবাব যদি আসতো যে আল্লাহ রবুল্লা আলমিন আকাশের উপরে রয়েছেন তাহলে সঠিক হতো আর যদি ভিন্ন জবাব হতো তাহলে সেটি সঠিক হতো না আসুন একটি প্রসিদ্ধ হাদিস যে হাদিসটি সহি মুসলিমে এসেছে সাহাবি আবু সাঈদ আল খুদরি রাদি আল্লাহ তালাহনু তিনি বর্ণনা করছেন প্রসিদ্ধ আরেকজন সাহাবি আতুবনুল হাকাম রদি আল্লাহ আনহু সংক্ষিপ্তভাবে বলছি আমাদের সময় সংক্ষিপ্ত হওয়ায় মোয়াবিয়াতুবনুল হাকাম রদি আল্লাহ তালা আনহু তার বেশ কিছু ছাগল ছিল এ ছাগলগুলি একজন রাখাল মেয়ে সেগুলি দেখাশোনা করত ওহুদ পাহাড়ের পাশে তো তিনি বলছেন যে হঠাৎ একদিন আমি যেই মুহূর্তে যাই সেই মুহূর্তে দেখলাম যে হঠাৎ নেকড়ে বাঘ এসে একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল আমার সামনে আমি খুব রেগে গেলাম যে আমি আজকে উপস্থিত আমার উপস্থিত অবশ্যই এভাবে রাখাল থাকা সত্ত্বেও ছাগলকে বাঘ নিয়ে যায় আমি রেগে আমি একজন আদম সন্তান রেগে গিয়ে আমি সেই রাখাল মেয়ের গায়ে তার চেহারায় থাপ্পড় দিলাম যখন থাপ্পড় দিলাম তিনি বলছেন থাপ্পড় দেওয়ার পর ও আনারাজুলুম বিম্বানি আদম ফা আসিফতু আমি একজন আদম সন্তান সেই হিসাবে আমি এই কাজ করে ফেললাম যখন এরপর আমার তাকে থাপ্পড় দিয়ে দিলাম দেওয়ার পরেই আফসোস করে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলাম আসে বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ঘটে গেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও দোহা ফাদাউতুহা যে তাকে নিয়ে আসো আমি নিয়ে আসলাম তাকে ডেকে নিয়ে আসলাম ফকাল আল্লাহ আইন আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় কালাত ফিসামা মেয়েটি জবাব দিল যে আল্লাহ সুবাহ আকাশে এরপরে জিজ্ঞাসা করলেন মান আনা আমি কি সে মেয়ে জবাব দিল রাসুল সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিকে বললেন যেহেতু তুমি তার প্রতি রোর আচরণ করেছ কষ্ট দিয়েছ ফা আতিক হা ফা ইন্নাহা মিনাত তাকে ছেড়ে দাও কারণ সে আজাদ করে দাও সে হলো মৌমিন সে ইমানদার প্রিয় দর্শক বৃন্দু এ হাদিস আমাদেরকে একটা বিশাল শিক্ষা দিয়ে যাচ্ছে যেই আমাদের ভ্রান্ত আকিদাকে পরিবর্তনের জন্য আমি মনে করি এই হাদিসটি যথেষ্ট আশ্চর্যের বিষয় আজকে আমরা ইসলাম সম্পর্কে অনেকেই বিভিন্ন রকমের ডিগ্রি নিয়েছি বিভিন্ন জন বিভিন্ন পাণ্ডিত্য অর্জন করেছি করার পরে আমরা বিশ্বাস করি যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি সত্যায় সর্বত্র বিরাজমান কিছু আরো চরমপন্থী বাতিলরা বলেন যে আল্লাহ আমার কলবেই রয়েছেন অথচ আল্লাহ রসুল সাল্লামের যুগে সবচেয়ে অবহেলিত যারা রাখাল মেয়ে মানুষ শিক্ষার আলোও পায়নি সেও বিশ্বাস করত যে আল্লাহ সুবাহ তিনি রয়েছেন আকাশের উপরে সসত্তায় সর্বত্র বিরাজমান নন প্রিয় দর্শক বৃন্দু এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত ব্রেক নিতে যাচ্ছি এরপরে আবার ফিরে আসবো আমাদের এই দর্শে আশা করি আপনারা অপেক্ষা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কোথা থেকে মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে বিন মহসিন ডক্টর বিন মোহাম্মদ খান আব্দুর রাজাক ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় যেভাবে দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারবে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ আমরা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের একটি গুরুত্বপূর্ণ দর্শে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি কোথায় রয়েছেন তিনি কি সত্যায় সর্বত্র বিরাজমান না তিনি আরশের উপরেই রয়েছেন এ সম্পর্কে আমরা কোরআনুল করিমের প্রমাণ শুনেছি স্বয়ং আল্লাহ নিজেই তার প্রমাণ দিয়েছেন এরপর আমরা হাদিস থেকে শুনছিলাম একটি গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম একজন মেয়ে রাখাল মেয়ে তাকে ডাকলেন ডেকে বললেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তিনি জবাব দিলেন আল্লাহ হুফিসামা আল্লাহ সুবাহ রয়েছেন আকাশের উপরে এরপরে জিজ্ঞাসা করলেন মান আনা আমি কে সে মেয়ে জবাব দিল রাসুল উল্লাহ সাল্লাম আপনি আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিকে বললেন যেহেতু তুমি তার প্রতি রোর আচরণ করেছ কষ্ট দিয়েছ ফা আতিক হা ফা ইন্নাহা মৌমিনাত তাকে ছেড়ে দাও কারণ সে আজাদ করে দাও সে হলো মৌমিন সে ইমানদার প্রিয় দর্শক বৃন্দু এ হাদিস আমাদেরকে একটা বিশাল শিক্ষা দিয়ে যাচ্ছে যেই আমাদের ভ্রান্ত আকিদাকে পরিবর্তনের জন্য আমি মনে করি এই হাদিসটি যথেষ্ট আশ্চর্যের বিষয় আজকে আমরা ইসলাম সম্পর্কে অনেকেই বিভিন্ন রকমের ডিগ্রি নিয়েছি বিভিন্ন জন বিভিন্ন পাণ্ডিত্য অর্জন করেছি করার পরে আমরা বিশ্বাস করি যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি সত্যায় সর্বত্র বিরাজমান কিছু আরও চরমপন্থী বাতিলরা বলেন যে আল্লাহ আমার কলবেই রয়েছেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে সবচেয়ে অবহেলিত যারা রাখাল মেয়ে মানুষ শিক্ষার আলোও পায়নি সেও বিশ্বাস করত যে আল্লাহ সুবাহ তিনি রয়েছেন আকাশের উপরে সসত্তায় সর্বত্র বিরাজমান নন প্রিয় দর্শক বৃন্দু হাদিসটি সহি মুসলিমের হাদিস আটশত ছত্রিশ নম্বর হাদিস অনুরূপভাবে আমরা হাদিসের জগতে যদি আরও খুঁজি অসংখ্য অগণিত হাদিস যেগুলি আমাদেরকে প্রমাণ করে দেয় আমরা যদি স্মরণ করি ওই বিদায় হজ্জের কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বিদায় হজ্জে তিনি যখন সকলকে সমবেত করলেন সমবেত করে বললেন যে হালবাল লাগতু আমার উপর যে দায়িত্ব ছিল যে আমানত ছিল সে দায়িত্ব সে আমানত আমি কি সেটি তোমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি তারা সকলেই জবাব দিলেন বললেন বালা ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম আপনি পৌঁছে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাথে সাথে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন আকাশের দিকে উপরের দিকে এবং বললেন আল্লাহ হুম্মাশহাদ আল্লাহ হুম্মাশহাদ হে আল্লাহ সাক্ষী থাক আল্লাহ সুবাহ যদি সর্বত্র বিরাজমানই হতেন তাহলে উপরের দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করার কোনো প্রয়োজন হতো না বরং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম প্রমাণ করে দিলেন যে আল্লাহ রবুল্লা আলমিন উপরের দিকেই রয়েছে সসত্তায় সর্বত্র বিরাজমান নন এমনইভাবে অসংখ্য অগণিত হাদিস যেগুলি আমাদের এই প্রমাণ করে দিচ্ছে প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে আমরা যদি আরও লক্ষ্য করি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি ইমাম এবনা আবিল এজ আল হানাফি রাহিমাহুল্লাহ আল আকিদা আত্মহাবিয়ার সরাহ করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি সারহুল আকিদা আত্মহাবিয়াই এ বিষয়টি নিয়ে সুন্দরভাবে তিনি আলোকপাত করেছেন ইমাম এবনা আবিল ইজ আল হানাফি রাহমাহুল্লাহ তিনি বলছেন মেয়রাজের আলোচনা করতে গিয়ে বলছেন যে সবচেয়ে বলিষ্ঠ প্রমাণ হলো মেয়রাজের মাঝে মেয়রাজের হাদিসগুলি থেকে যেগুলি অকাট্যভাবে প্রমাণ করে যে আল্লাহ সুবাহ তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন প্রিয় দর্শক বৃন্দু আশ্চর্য বিষয় আজকে আলেমুলামারা বহুগণ বহুজনেই তারা এই আলোচনা করেন মেয়েরাজের ঘটনা যে আল্লাহ রবাহ আলমিনের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ রসুল সাল্লাহামের কথায় সেই সপ্ত আসমানের উপরে গিয়ে সিদ্ধাতুল মুন্তাহায় পার হয়ে গিয়ে আর এই ঘটনা থেকে কিন্তু এতটুকু উপলব্ধির সুযোগ হয় না যে আল্লাহ সুবাহ হতাল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান নন ইমাম ইবনু আবিল এজ আল হানাফি রাহমাহুল্লাহ তিনি শক্তভাবে বলছেন যে এখানে সবচেয়ে বড় প্রমাণ যেটি হয় মেয়ারাজের হাদিসগুলিতে তা হলো আল্লাহ সুবাহ তিনি সত্তায় সর্বত্র বিরাজমান নন বরং তিনি হলেন আরশের উপরে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুত পবিত্র স্থান মক্কাতেও আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে সাক্ষাতের সুযোগ হয়নি মসজিদে বাইতুল আকসায় সেখানেও সুযোগ হয়নি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম সপ্ত আসমানে গিয়ে আরও ঊর্ধ্বে গিয়ে তারপর তিনি আল্লাহ সুবাহ কাছে পৌঁছার সুযোগ পেলেন জ্বলন্ত একটি প্রমাণ যে আল্লাহ সুবাহ তিনি সত্যায় সর্বত্র বিরাজমান নন যদি হতেন তাহলে মক্কাই যথেষ্ট ছিল আল্লাহ সুবাহ নিকটে পৌঁছার জন্য প্রিয় দর্শক বৃন্দু এমন এভাবে অসংখ্য অগণিত প্রমাণ যেগুলি প্রমাণ করে দিচ্ছে যে আসলেই আল্লাহ সুবাহ তিনি সত্যায় সর্বত্র বিরাজমান নন হাদিসে অসংখ্য অগণিত প্রমাণ আসুন আরও আমরা কিছু যৌক্তিকভাবে প্রমাণ করে দেখি বিবেক বুদ্ধিও যদি খাটায় দেখি সেটাও বলে যে না আল্লাহ রবুল্লা আলমিন সত্যায় সর্বত্র বিরাজমান নন কারণ উদাহরণস্বরূপ ধরে নেই আমাদের মাঝে যে ব্যক্তিকে আমরা সম্মান দিতে চাই তাকে সর্বত্র তো আমরা ফেলে রাখি না কোনো একটা আলোচনা সেমিনার হলেও সেখানে যাকে আমরা বেশি সম্মান দেই তাকে আমরা সর্বোচ্চ আসন দিয়ে উঁচু করে রাখি কেন এটা হলো একটা সাধারণ আমাদের বিবেক বুদ্ধিতে সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয় হলো তাকে উঁচু করে রাখ যদি এটা আমাদের বিবেক বুদ্ধিতে হয়ে থাকে মানুষের জন্য এটা আল্লাহ সুবাহান হওয়া তালাকে যখন আমরা সর্বোচ্চ গোটা মাখলুকের উপরে আমরা সম্মান দেব তাহলে আল্লাহ সুবাহ হওয়া তালা কিভাবে সর্বত্র নোংরা আবর্জনা সবখানেই তিনি সশত্বায় বিরাজমান রয়েছেন বলে এ বিশ্বাস করুন কোনো বিবেকবানের এ বিশ্বাস কখনো হতে পারে না তবে আল্লাহ সুবাহ হওয়া তালা তিনি তার দর্শনের দিক থেকে তার শ্রবণের দিক থেকে তার জ্ঞানের দিক থেকে ও ক্ষমতার দিক থেকে সর্বত্র সেগুলি প্রযোজ্য কিন্তু সসত্তায় আল্লাহ সুবাহ তিনি সর্বত্র নন সসত্তায় আল্লাহ সুবাহ তিনি রয়েছেন আর্শ আজিমের উপরে প্রিয় বন্ধুরা অনুরূপভাবে আমরা আরও অনেকগুলি বিষয় এখানে লক্ষ্য করতে পারি যে একজন মানুষকে যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে চাই তাকে আমরা কখনো নোংরা আবর্জনায় তিনি রয়েছেন বলে এটা মনে করি না বা বলতে চাই না কিন্তু আল্লাহ আলা তিনি সত্যায় সর্বত্র বিরাজমান যখন বলবো তখন তিনি টয়লেট বাথরুমে সেখানেও রয়েছেন নাওজুবিল্লা অনুরূপভাবে আরও যত নোংরা আবর্জনা জায়গা রয়েছে সেখানেও তিনি রয়েছেন কিন্তু তা কখনো আল্লাহ আলার জন্য কি এটি শোভা পায় এই কি আমাদের ইমান প্রিয় দর্শক বৃন্দ অনুরূপভাবে আরও বিভিন্ন রকমের আমরা আরও দলিল উপস্থাপন করতে পারি যেমন মানুষের একটা স্বভাবগত বিষয় প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ সুবাহানতালা সসত্তায় সর্বত্র বিরাজমান নন তিনি হলেন উপরে আজকে যারা শিক্ষিত হয়ে ইসলাম সম্পর্কে অনেক জানে তারা বলছেন সসত্তায় সর্বত্র বিরাজমান কিন্তু একজন মূর্খ মানুষ যে আল্লাহর সৃষ্টিগত স্বভাবের উপরেই রয়েছে সে বলে তার কথাবার্তায় সবসময় বলতে চায় যে উপর আল্লাহ জানেন এমনকি অমুসলিম যারা যারা প্রতিমা পূজা করে থাকে বা প্রতিমা পূজারী মূর্তি পূজারী তারাও কখনো আল্লাহ রাবুল্লাহ আলমিন সর্বত্র বিরাজমান বিশ্বাস করে না তারাও তাদের মুখ দিয়ে জিজ্ঞাসা করে দেখবেন কথা প্রসঙ্গে শুনে দেখবেন জিজ্ঞাসা ছাড়াই এমনি শুনবেন লক্ষ্য করবেন তারাও বলে থাকে যে উপর আল্লাহ উপর আল্লাহ দেখছেন উপর আল্লাহ শুনছেন উপর আল্লাহ জানছেন উপর আল্লাহ মানে কি তাদের বিশ্বাস আল্লাহ সুবাহ তিনি উপরে রয়েছেন সসত্তায় সর্বত্র নন মানুষ যখন কথা বলি তখন আমরা হাত দিয়ে উপরে ইশারা করে বলি যে উপর আল্লাহ দেখছেন প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে আরও যদি আমরা চিন্তা করে দেখি আমরা যখন সালাত আদায়ের সময় সেজদা দিই সেজদার সময় আমরা কি করি যখন আমরা সবচেয়ে মাথাটাকে একেবারে নিচের দিকে নিয়ে চলে যাই মাটিতে ঠেকে দেই মাথা চেহারাকে কি মনে করি সেই মাটির ভিতরে আল্লাহ সুবাহ আল্লাহ আকবর ইসলামের বিধান আল্লাহ রাবুল আলমিন সেই মুহূর্তে আমাদেরকে এমন একটা ইসলামে দোয়া শিক্ষা দেওয়া হলো সেই দোয়াটি হলো সুবহানা রব্বি আল আলা আল্লাহ আকবর সুবহানা রব্বি আল আলা পুত পবিত্রতা বর্ণনা করছি আমার সেই রবের যিনি হলেন আল আলা সর্বোচ্চ আমার মুখ নিচে চলে গেছে কিন্তু আমি দোয়া বলছি আল্লাহ সুবহান সর্বোচ্চ এবং সেই মুহূর্তে কি আমাদের চেতনাটা কি থাকে যে আল্লাহ রবুল্লা আলমিন সর্বত্র নিচে আমাদের চিন্তাটাও থাকে যে আল্লাহ রবুল্লা আলমিন রয়েছেন উপরে যদিও আমি নিচে সিজদা দিচ্ছি এ হলো মানুষের বিষয়ে জীব জানোয়ারের কথা যদি আমরা লক্ষ্য করি তাহলেও দেখা যায় যে সেগুলিও কীটপতঙ্গ এগুলিও প্রমাণ করতেছে যে আল্লাহ সুবাহ তিনি উপরে রয়েছেন সর্বত্র নন মুসনাদ আহমদের সহিসনদে একটি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যখন সুলাইমান আলী হিসালাতাম তিনি তার কাউমকে নিয়ে ইস্তেস্কার সালাতের জন্য বের হচ্ছেন ইস্তেস্কা মানে বৃষ্টি প্রার্থনার জন্য তিনি বের হচ্ছেন বের হতে গিয়ে তিনি দেখলেন যে বেশ পিপিলিকা যেগুলি ফারাআ নামলাতান দেখলেন যে পিপিলিকা আল্লাহ আকবার তার পিঠের উপর শুয়ে পাগুলিকে আকাশের উপর দিয়ে তুলে দিয়ে সেই পিপিলিকা বলতেছে তাকুল আল্লাহ ইন্না খালকুন মিন খালকিক সুকিয়া হে আমরাও আপনার সৃষ্টিজীব আপনার বৃষ্টি থেকে আমরাও কখনো বিমুখ হতে পারি না সেটা থেকে আমরা কখনো অভাবমুক্ত নই আল্লাহ আকবার প্রিয় দর্শক বৃন্দু সব কিছুই এ প্রসঙ্গে স্বল্প সময়ে দীর্ঘ প্রমাণ উপস্থাপন করার সুযোগ নেই সংক্ষিপ্তভাবে আমরা কোরআন থেকে উপস্থিত করলাম হাদিস থেকে কিছু যুক্তিগত প্রমাণ এমনকি চতুষ্পদ জন্তু ও যে সমস্ত কীট পতঙ্গ সেগুলিও স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ সুবাহানা হাত আল্লাহ তিনি রয়েছেন আরশের উপরে তিনি রয়েছেন উপরে তিনি সত্তায় সর্বত্র বিরাজমান নন এরপরেও যদি কোনো ব্যক্তির ভ্রান্ত চিন্তা চেতনার পরিবর্তন না হয় তাহলে বড়ই লজ্জাস্কর বিষয় বড়ই পরিতাপের বিষয় যে মানুষ হয়ে করান সন্নাকে আমরা বর্জন করে সেই পিপিলিকা কীট পতঙ্গের চেয়েও নিম্ন পর্যায়ে আরো চলে গেছি আরো অনেক ঘটনা প্রমাণ করে আমরা যদি সেই আল্লাহ রসুল সাল্লাহ সময় যারা হান্ড্রেড পার্সেন্ট মুশেক ছিলেন তাদের কথা চিন্তা করি তাহলে তারাও স্বীকৃতি দিত যে আল্লাহ সুবাহানহতালা উপরে সসত্তায় সর্বত্র বিরাজমান নন যেমন ইমরান হোসাইন রদি আল্লাহকে জিজ্ঞাসা তার ইসলাম গ্রহণের পূর্বে তাকে জিজ্ঞাসা করা হলো কামটা তা আবুদ আলিহা কতজন মা আবুদের তুমি এবাদত করো তিনি বললেন আবুদু সাবাহা আলিহা আমি সাতজন মাহবুদের আবাদত করি কারা তারা বললেন সিদ্ধাতুন ফিল আরদে ও ওয়াহেদুন ফিসামা সেই সাতজনের মধ্যে ছয়জন পৃথিবীতে আর একজন হলেন আকাশের উপরে আল্লাহ আকবর মুশ্রিক সেও বিশ্বাস করে যে আল্লাহ সুবাহ তিনি আকাশের উপরে আর আজকে আমরা মিন হয়ে দাবি করি আল্লাহ সুবাহ তিনি সসত্তায় সর্বত্র বিরাজমা প্রিয় বন্ধুরা বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ সুবাহ হতালা বলছেন ওহুয়া মা আকুম আইন আমা কুন্তুম তিনি তোমাদের সাথে যেখানে তোমরা রয়েছ না কেন সে আয়াতগুলি সম্পর্কে আমরা একটু আগে ইঙ্গিত দিয়েছি আসলে সেই আয়াতগুলিতে আল্লাহ রাবুল্লা আলমিন কিভাবে রয়েছেন সে সম্পর্কে তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন যেমন যে আয়াতটি আমরা আগে পড়েছি সোরাহাদিদের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা আকুম আইন আমা কুন্তুম তিনি তোমাদের সাথে যেখানেই তোমরা থাকো না কেন শেষে বলছেন ওয়াল্লাহ বিমা তামালু না বাসির তোমরা যাই করো না কেন আল্লাহ দেখছেন তাই দর্শনের দিক থেকে তিনি রয়েছেন অনুরূপভাবে কথাও রয়েছে ইন্নাল্লাহ বিকুল্লি শাহিন আলিম আল্লাহ রবুল্লা আলমিন যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন যে তোমরা যখন এই তিনজনে কথা বলো সেখানে চতুর্থ হলেন আল্লাহ পাঁচজনে কথা বলো ষষ্ঠ জন হলেন আল্লাহ বা আরো কম বেশি হও না কেন সেখানে আল্লাহ আছেন আছেন কিভাবে সে আয়াতের শেষে আল্লাহ বলছেন ইন আল্লাহ হাবিকুল্লি শাহীন আলিম আল্লাহ রবুল্লা আলমিন সব বিষয় সম্পর্কে জ্ঞানী জানেন তার কাছে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নেই প্রিয় দর্শক বিন্দু এমনইভাবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আল্লাহ আমাদের শিহরগের চেয়েও আল্লাহ রবুল্লা আলমিন নিকটে অবশ্যই কোনো সন্দেহ নাই সে বিশ্বাস করতে হবে আমাদেরকে কিন্তু নিকটে কোন দিক থেকে তিনি সসত্তায় আমাদের কাছে নিকটে না কখনো নয় তিনি সসত্তায় আর সে আজিমের উপরেই তিনি রয়েছেন আমাদের কাছে নিকটে হলেও তিনি আমাদের শোনার দিক থেকে আমরা যেখানে যতই লুকিয়ে যতই গোপনে কিছু বলি না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 যাওয়ার সুযোগ তার দিয়েছেন মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামী একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বিন মুহসিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হুসেনের উপস্থাপনায় দাবি মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ সুবাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ প্রতিটি আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা আজ রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়